জাদুল মাহাদের দ্বিতীয় পর্ব যার বিষয়বস্তু হচ্ছে যে আল্লাহ পাকরবুল আলমিন নিজে পাক পবিত্র এবং পাক পবিত্র ভালো কথা কাজ বস্তু কে তিনি পছন্দ করেন তিনি ভালোবাসেন এই বিষয়টি আর এই বিষয়টি বলতে গিয়ে লেখক তিনটি জগতের কথা বলেছেন একটি জগৎ হচ্ছে নিছক খালেস পাক পবিত্র আর একটি হচ্ছে একবার নিছক খালেস অপবিত্র হবিস নোংরা আরেকটি হচ্ছে ভালো মন্দের সংমিশ্রণ আরেকটি জগৎ হচ্ছে পাক পবিত্র এবং না পাক নোংরার সমষ্টি যেটা একেবারে খালেস নিছক পাক পাক পবিত্র জগৎ সেটা হচ্ছে জান্নাত জান্নাতের জগৎ জাল্লা পাক মমিন সৎকর্মশীলদের জন্য তৈরি করেছেন আল্লাহ ভিরুদের জন্য তৈরি করেছেন আর যেটা একেবারে নোংরা নিকৃষ্ট হবিস আর হবিসরাই সেখানে বসবাস করবে নোংরারাই বসবাস করবে অপবিত্ররাই বসবাস করবে যাদের কথা কাজ আকিদা অপবিত্র ছিল তারাই বসবাস করবে সেটা হচ্ছে জাহান্নাম আর যে জগৎটিতে ভালো মন্দ দুটোই আছে ভালো কথা কাজ ব্যক্তি বস্তু আছে আর মন্দ কথা কাজ মন্দ ব্যক্তি বস্তু আছে সেই জগৎটা হচ্ছে আল হায়াত দুনিয়া পার্থিব জগৎ দুনিয়া ইহকাল এ দুনিয়াতে ভালো মানুষ আছে মন্দ আছে তাই না ভালো জিনিসও আছে মন্দ জিনিসও আছে উপকারীও আছে অপকারী আছে ভালো খাদ্য পানীয় আছে মন্দ খাদ্য পানীয় আছে হ্যাঁ ভালো কথা কাজও আছে মন্দ কথা কাজও আছে এ দুনিয়া হচ্ছে ভালো মন্দের সংমিশ্রণ লেখক বলছেন ফাসলুন এই অধ্যায় হচ্ছে এ সম্পর্কে যে ইখতাসাল্লাহ নফসাহ বিত্তাইব আল্লাহ পাক নিজেকে পাক পবিত্রতার সাথে খাস করেছেন তিনি পাক পবিত্র সুতরাং তিনি পাক পবিত্র বস্তু ব্যক্তি কাজ কথাকে পছন্দ করেন সেগুলিকে আল্লাহ পাক ভালোবাসেন সেগুলি ওপর আল্লাহ পাক রব্বুল আলমিন উত্তম প্রতিদান দেন আর যেসব হচ্ছে নোংরা কথা কাজ নোংরা আমল নোংরা আকিদা খবিস সেগুলোর উপর আল্লাহ ফাকরাবুল আলমিন শাস্তি নির্ধারিত রেখেছেন লেখক তারপরে বলছেন ওয়াল মকসুদ আন্নাল্লাহ ইখতার মিন কুল্লে জিনসিন আতিয়াবাহ এই অধ্যায়ে আমার উদ্দেশ্য হচ্ছে এ কথা বলা যে আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেক বস্তু থেকে যেটা সবচেয়ে উত্তম ভালো সেটাকে তিনি চয়ন করেছেন বাছাই করেছেন প্রত্যেক বস্তু থেকে কথার ক্ষেত্রে ভালো কথাকে আল্লাহ পছন্দ করেছেন কর্মের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে ভালো কর্মকে আল্লাহ বাছাই করেছেন পছন্দ করেছেন ব্যক্তির ক্ষেত্রে ভালো ব্যক্তিদেরকে আল্লাহ বাছাই করেছেন মনোনীত করেছেন বস্তুর ক্ষেত্রে খাদ্যের ক্ষেত্রে ভালো খাদ্যকে আল্লাহ পাক পছন্দ করেছেন হালাল করেছেন নোংরা হবিস যেগুলি ইহকাল পরকাল ক্ষতি করে মানুষের শরীর স্বাস্থ্য পরিবেশ ইত্যাদি বিভিন্ন কিছুর ক্ষতি করে হ্যাঁ, সেগুলিকে আল্লাহ পাক হারাম করেছেন প্রত্যেক বস্তু থেকে প্রত্যেক জিনিস থেকে যেটা উত্তম সেটাকে আল্লাহ পাক বাছাই করেছেন মনোনীত করেছেন সুতরাং আর তারপরে সেটাকে নিজের জন্য খাস করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের এবাদত হচ্ছে উত্তম গাইরুল্লাহর এবাদত হচ্ছে মন্দ আল্লাহ পাকের এবাদত হচ্ছে ভালো তৈয়ব পাক পবিত্র আর আল্লাহ পাকের সাথে শরিক করা শির কুফরি এ হচ্ছে খুবই নোংরা কারণ আল্লাহ পাক আলমিন তিনি পাক পবিত্র সুতরাং তিনি একমাত্র পাক পবিত্র বস্তুকেই কথাকেই কাজকেই ব্যক্তিকেই ভালোবাসেন এই কথাটি একটি হাদিস থেকে নেওয়া হয়েছে সহি মুসলিম হাদিসটি রয়েছে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলম পাক পবিত্র তিনি ভালো লাকবালু আল্লাহ পাক কবুল করেন না গ্রহণ করেন না ইল্লা তৈবান তবে কি গ্রহণ করেন যেটা ভালো যেটা কথা ভালো ওটা কবুল করেন ওটার উপর আল্লাহ পাক নেকি দেন প্রতিদান দেন ওটার উপর খুশি হন যেটা মন্দ কথা আল্লাহ কবুল করেন না অসন্তুষ্ট হন ওই রকমই ভালো ব্যক্তিকে আল্লাহ পাক সাদর গ্রহণ করেন আল্লাহ পাক রাবুল আলমিন ভালো জিনিস বস্তু ব্যক্তি কথা কাজ কে ভালোবাসেন এই জন্য আল্লাহ আলমিন কথার মধ্য থেকে কাজের থেকে দান থেকে যেটা ভালো সেটাকে তিনি কবুল করেন দান যদি আপনার নিকৃষ্ট দান হয় আল্লাহ কবুল করবেন না কর্ম যদি আপনার খারাপ হয় খারাপ আমল কবুল করবেন না কথা যদি মন্দ হয় আল্লাহ বা কবুল করবেন না কিছু দেবেন না কথা বলছেন কিন্তু আপনি গিবত চুগলখড়ি মিথ্যা হ্যাঁ ধোকাবাজি হ্যাঁ অশ্লীল কথা গালিগালাস অকথ্য ভাষা তো কথা আল্লাহ কবুল করবেন আল্লাহ পাক এই খবিস কবুল করবেন না খবিসের জন্য খবিস রেখেছেন আখেরাত নোংরার জন্য নোংরা স্থান রেখেছেন আল্লাহ পাক ভালোকে কবুল করেন এইরকমই আমলের ক্ষেত্রেও যা বুঝতে পারছেন আলোচনা থেকে বারবার একটি কথা বলছি না সাদকার ক্ষেত্রে কেমন সাদকার ক্ষেত্রে ভালোটাই কবুল করেন মন্দ আল্লাহ কবুল করেন না আপনার আল্লাহ পাক এখলাস দেখেন যে আপনার এটা দান করার উদ্দেশ্য কি যদি সততা থাকে অন্তরের আল্লাহ সন্তুষ্টি থাকে তাহলে সেটা হচ্ছে উত্তম হ্যাঁ দুনিয়ার কোন গরজ নিয়ে স্বার্থ নিয়ে করেননি তাহলে ওটা কবুল করেন দুনিয়ার গরজ আল্লাহ কবুল করেন না যদি কিছু করেন তাহলে ওই রকমে দান করতে গিয়ে সবচাইতে পচা সরা নোংরা সেটা দান করলেন আপনি ভাত খেয়ে দে উচ্ছিষ্ট হয়ে গেছে এখন এটা আমরা খেতেও পারবো না ব্যবহার করতে পারবো না ফেলে দিতে হবে ডাস্টবিন ওর চাইতে ভালো গরিবকে দিয়ে দিই হ্যাঁ? মাঝে মধ্যে যেটা হইতে পারে যে ফেলার চাইতে ভালো কাউকে দিয়ে দেন কিন্তু সব দিনে চিরকাল আপনি ওই রকম একেবারে যেটা আপনি নিজের জন্য মোটেই পছন্দ করেন না আপনি নিজের ছেলে মেয়েদের জন্য মোটেই পছন্দ করবেন না সেটা আপনি দান করবেন আল্লাহ এরকম দান কবুল করবেন না জামা কাপড় পাঁচ বছর সাত বছর একটা জুব্বা পাঞ্জাবি পরে যখন এক ছিঁড়া ফাটা হয়ে গেছে অথবা ডিসকালার হয়ে গেছে আর নিজের জন্য পছন্দ করতে পারছেন না সেই সময় দান করছেন আরে মাঝে মধ্যে একটু ভালোগুলো দান করেন হ্যাঁ নতুনও দান করেন হ্যাঁ না তার তো ঠিক হয় না তো দান খেরাতের ক্ষেত্রে আল্লাহ পাক পাক পবিত্র ভালোটাই কবুল করেন চতুর্থ পাড়ার প্রথম আয়াত লন্তানালুল বিররা হাত্তাতুন ফেকো মিম্মা তহিব্বুন কখনো তোমরা নেকি পর্যন্ত পৌঁছিতে পারবে না মানে নেকি হাসিল করতে পারবে না নেকি অর্জন করতে পারবে না হাত্তাতুন ফেকো যতক্ষণ পর্যন্ত তোমরা ব্যয় না করবে এমন কিছু যা তোমরা নিজেদের জন্য ভালোবাসো হ্যাঁ, জুসগুলো যেগুলো এক্সপায়ার হয়ে গেছে ওগুলো যে দিয়ে হ্যাঁ একটা ক্লিনার বেচারা আছে দিয়ে ওকে পানিটা এক্সপায়ার হয়ে গেছে দিয়ে দেয় আল্লাহ কবুল করবেন আপনি আসলে খাবেন না পান করবেন না সেই জন্য দিচ্ছেন কবুল করবেন না যেটা নিজের জন্য ভালোবাসো সেটা দান করতে হবে আমাদের দেশে ওই রকমই শস্য খাদ্য দ্রব্য দান করার ক্ষেত্রে যেটা একবারে চিটে ধান হ্যাঁ যেটা খেতে স্বাদ লাগবে না তিতা লাগবে ওর চাল দিয়ে দিয়ে ওটা দান করতে আল্লাহ কবুল করবেন না হ্যাঁ তুন ফেকুমিম্মা তো হেব্বন সাহাবাই কেরামদেরকে এত সতর্ক করে করা হয়েছিল যে তোমরা তোমাদের আনসারি তোমাদের খেজুর বাগান আছে ওই খেজুর মধ্যে থেকে যেটা একেবারে রদ্দি খেজুর হ্যাঁ ডাউন কোয়ালিটির হ্যাঁ পচা সরা খেজুর পোকা হয়ে গেছে ওইগুলো দান করবে কোনো নেকি পাবে না ভালোটা দান করবে তারপরে লেখক বলছেন যে আমার এই কথা দিয়ে বোঝা গেল যে আল্লাহ পাক পাক পবিত্র সুতরাং পাক পবিত্র কথা কাজ দান খায়রাত এমনকি ব্যক্তির ক্ষেত্রে যে পাক পবিত্র ব্যক্তি ভালো ব্যক্তি তাকে আল্লাহ সাদরে গ্রহণ করে এসব আল্লাহ গ্রহণ করেন এর দ্বারা বোঝা গেল যে বান্দার মানে মানুষের মানুষের সৌভাগ্য এবং দুর্ভাগ্যর লক্ষণ কি চিহ্ন কি অবেহাদাম এর দ্বারা জানা যায় অনুমান ও সাদাতিল আবদি ও সাকাওয়াতে বান্দার সৌভাগ্য কিসে আছে আর বান্দার দুর্ভাগ্য কিসে আছে মানুষ ভাগ্যবান কখন হবে ওর চিহ্ন কি ওর চিহ্ন হচ্ছে ভালো কাজ যদি করে ভালো কথা যদি বলে ভালো চরিত্র গঠন করে ভালো জীবন যাপন করে তৌহিদি জীবন ইমানি জীবন সৎ জীবন জীবন যাপন করে পাপের জীবন নয় অন্যায়ের জীবন নয় শির্ক বিদাতের জীবন জীবন নয় বিদিন বিধর্মিতার জীবন যাপন নাই গরু ছাগলের মতো শুধু পেট নিয়ে চিন্তা আর যৌন চাহিদা নিয়ে চিন্তা আর গদি নিয়ে চিন্তা দু তিনটে চিন্তা ছাড়া কোনো চিন্তা নেই এইরকম নাই এটা হবিস যাদের শুধু পেটের চিন্তা খাই খাই মিটে না আর যৌন চাহিদার চিন্তা সুতরাং হালাল হারাম কি যে না নিজের স্ত্রী আর অপরের মেয়ে কোন পার্থক্য নেই আর কেমন করে ওপরে উঠব আর সে কারো ক্ষতি হোক কাউকে খুন করা হোক আর দুনিয়া ধ্বংস করা হোক জাতি ধ্বংস করা হোক জাতির ধন সম্পদ লুটপাট হোক যা কিছু হোক না কেন এরা খবিস এর দ্বারা বুঝা এরা হতো ভাগা এতে বোঝা যায় আমার এই আলোচনা থেকে যে বান্দার সৌভাগ্য কিসে আছে বান্দার সৌভাগ্য আছে যে বান্দা যেন ভালো হয় বান্দার কথা ভালো হয় কাজ ভালো হয় আকিদা ভালো হয় ইমান ভালো হয় হ্যাঁ আমল ভালো হয় আখলাখ চরিত্র ইত্যাদি সবকিছু ভালো হয় আর বান্দার দুর্ভাগ্য কিসে বান্দা হতভাগা মরদুদ কখন হবে যখন সে নিজে খারাপ হবে তার কথা খারাপ আকিদা খারাপ আমল খারাপ আখলাখ চরিত্র খারাপ তার উঠা বসা খারাপ লোকদের সাথে তখন বান্দা হতভাগা হয়ে যায় আল্লাহর রহমত থেকে দূরে হয়ে যায় পাপিষ্ট হয়ে যায় কারণ ভালো ব্যক্তির জন্য ভালোটাই উপযোগী ভালো মানুষের জন্য ভালো লোকের জন্য ভালোটাই উপযোগী ওয়ালাই আর্দা ইল্লা বেহি এবং ভালো মানুষ কখনো ভালো ছাড়া মন্দের ওপর রাজি থাকতে পারে না আরে মন্দ লোকের সাথে কেন থাকবো মন্দ লোকের সাথে কেন বন্ধুত্ব রাখবো মন্দ লোকের সাথে কেন খাওয়া দাওয়া করবো মন্দ লোকেদের সাথে কেমন কেন আত্মীয়তা করব। মন্দ লোকের বাড়িতে কেন মেয়ে দেব মন্দ লোকের বাড়িতে কেন রিলেশন করব। ইত্যাদি সব কথা চিনতে করবে কখনো সন্তুষ্ট হবে না খারাপে ওরা ইল্লা এবং শান্তি হাসিল করবে একমাত্র ভালোতে ভালো কথা বলতে পারলে ফালাহ মিনাল কালামে আল কালাম তৈব সুতরাং তার জন্য আল্লাহ ফকরাবুল আলম জন্য কথার মধ্য থেকে ভালো কথা ভালো বান্দা ভালো মানুষ কথা বললে কোন কথা বলে ফালাহু মানে ফালিল আবদে বান্দা কোন কথা বলে ভালো হইলে আল কালাম ভালো কথা বলে আল্লাহর কাছে নেকি দেওয়ার উদ্দেশ্যে ফেরেশতারা যে আমলগুলিকে উন্নীত করে নিয়ে যান উঠিয়ে কোন আমলকে উঠিয়ে নিয়ে যান ইল্লাহ ওই ভালো আমলকে এখানে একটি আয়াতের দিকে ইশারা করা হয়েছে মহান আল্লাহ কোরআন করিম সাদ করেছেন এলাইহে ইয়াস আদুল কালিম তৈয়ব ওয়াল আল্লাহ পাক বলছেন আল্লাহ পাকের দিকে এলাইহে মানে আল্লাহে আল্লাহর দিকে ইয়াস চড়ে হ্যাঁ উঠে আলকালে মতাইয়ে ভালো ভালো কথা তসবি তাহলিল তেলাওয়াত কথা ভালো উপদেশ মন্দ থেকে বারণ করলেন মানুষকে ভালো কথা উপরে উঠে ভালো শিক্ষা মানুষকে শিখালেন ভালো কথা এগুলো আল্লাহর দিকে যায় বলে আমালুসলে ইয়ারফাহ আর তার সাথে সাথে মানুষের সৎকর্ম নেক আমল এগুলিকে উপরে উঠিয়ে নিচ্ছে ভালো কথা বলছেন তার সাথে সাথে ভালো আমল করছেন তাহলে আপনার আমলটা কাজে আসবে শুধু ভালো কথা যদি আর আমল আপনার ঠিক নাই আবার কর্ম খারাপ তাহলে কাজ হবে না وهو أشد نفرة عن الفحش في المقال والكذب والغيبة والنميمة والبهت وقول الزور وكل كلام خبيث আর আল্লাহ পাক রব্বুল সবচেয়ে বেশি ঘৃণা করেন যেমন একজন ভালো মানুষ ভালো মানুষের মধ্যে ওই গুণগুলি হওয়া উচিত যেগুলি আল্লাহ ভালোবাসেন আল্লাহ যেগুলি নিজের জন্য পছন্দ করেছেন সেগুলি একজন ভালো মানুষ পছন্দ করবে কি আল্লাহ পাক সবচেয়ে বেশি ঘৃণা করেন কি আনিল ফোস অশ্লীলতাকে অশ্লীল কথা কাজ নোংরা কথা কাজ ফিল্মাকাল কথার ক্ষেত্রে ওয়াল কাজেব মিথ্যা কথা ওয়াল গিবা গিবোত অন্যামিমা চুগলখড়ি কথা লাগানো ফিতনার উদ্দেশ্যে এর কথা ওর কথা একটু এখানে শুনলো একটা কোনো কথা ওইটা কি মাকা কইরে নিয়ে গিয়ে চট করে পৌঁছে দিয়ে আসলে আর একজনকে জানেন আরে এরকম আপনার সম্পর্কে বলছিল উদ্দেশ্য ওর ভালোবাসা অর্জন করব। কিন্তু দুইজনের মধ্যে বড় একটা ফিতনা লাগিয়ে দিলাম দীর্ঘকাল বা হয়তো চিরকালের জন্য দুশ্মন শত্রু বানিয়ে দিল বড় কাবিরা গুনা এইরকম চুগলখোরদেরকে নবী করিম সাল্লাম পাঠার কাছে ছুটাছুরি করে যে বকরি হ্যাঁ ওই বকরির সাথে তুলনা করেছেন কত নোংরা এরকম লোক তাহলে এই এইরকম লোকের চরিত্র কত নোংরা চরিত্র হবিস চরিত্র হ্যাঁ যে চুগলখড়ি করে এখানে শুনলো এখান থেকে দৌড় দিল দিয়ে কথাটা মনে হলো যে ওকে বললেও খুশি হবে আমার উপর হ্যাঁ আর ওর ঘনিষ্ঠতা লাভ করব ওর কাছে দুনিয়ার স্বার্থ হাসিল হবে বলবে যে এটা আমার আপনজন তাহলে প্রিয় এইরকম লোকের আমার প্রয়োজন আছে কথাটা পৌঁছে চলে আসলে ঠিক ঠিক ওই রকমই হচ্ছে বকরি হ্যাঁ বকরি যখন সিজন হয় মৌসুম হয় পাঁঠার কাছে যাওয়ার আর দুটো যদি পাঠা থাকে তো ছুটাছুটি করে যে এইখানে মন ভরবে না ওইখানে মন ভরবে ঠিক না একেবারে এর সাথে উদাহরণ দিয়েছেন নবী করিম সাল্লাম এটা মোনাফিকি চরিত্র কাশাতুল আয়রা বেন আল গানামাইন যে বকরি ছুটাছুটি করে দুটো পাঠার মাঝখানে আল্লাহ ফাকরাবুল আলমিন এগুলো পছন্দ করেন না সুতরাং একজন ভালো মানুষ তৈব যার কথা কাজ ইমান আমল সে কখনো পছন্দ করবে না অল বহুত এরকম মিথ্যাপবাদ দেওয়া বাড়িয়ে বলে দিলেন মিথ্যাপবাদ দিলেন আপনি এটা বলা উদ্দেশ্য ছিল না আসলে ওখানে মিথ্যাপবাদ দিলেন তার আখলাক চরিত্র সম্পর্কে হোক আর কথা সম্পর্কে হোক কাজ সম্পর্কে কৌরুজুর এইরকমই মিথ্যা কথা বলা অকুল্লু কালামিন খাবিসিন যে কোনো নোংরা কথা যে কোনো নোংরা কথা গান বাজনা নোংরা কথা যাতে মানুষের চরিত্র নষ্ট হয় নোংরা কথা এগুলিকে আল্লাহ পাক সবচেয়ে বেশি ঘৃণা করেন সুতরাং যেই ব্যক্তি তৈয়ব মানুষ হবে ভালো মানুষ হবে সে এগুলিকে সবচেয়ে বেশি ঘৃণা করবে এইরকমই যেমন ব্যক্তির ক্ষেত্রে বা কথার ক্ষেত্রে আল্লাহ ফাকরুল আলমিন মিথ্যা কথা গিবোধ এগুলো কথা ছিল আমলের ক্ষেত্রে বলছেন এইরকমই আল্লাহ ফাকরুল আলমিন আমল পছন্দ করেন না কোন আমল পছন্দ করেন সবচেয়ে ভালো আমল একজন পাক পবিত্র মানুষ ওই রকমই হবে আমলের মধ্যে থেকে কোন আমলগুলি বেছে বেছে নিবে যেগুলি ভালো আমল হ্যাঁ ভালো জায়গায় পাবেন ওকে ভালো কাজকর্মে পাবেন হ্যাঁ ধ্বংসাত্মক কাজে পাবেন না হ্যাঁ গড়ার কাজে পাবেন ভাঙার কাজে পাবেন ভাঙচুর করবে না ওয়াহিয়াল্লাতি আজমাত আলা হুসনেহাল ফেতারু সালিমা মা সারাইন নবুবিয়া আর ভালো কাজ কোনগুলি যেগুলি ভালো বলায় নবীদের যতগুলি শরীয়ত ছিল নবীদের মাধ্যমে যেসব আসমানি দিন বা আসমানি শরীয়ত এসছে এর সাথে সাথে সুস্থ প্রকৃতি তার সাথে একমত অর্থাৎ আম্বিয়া রসুলগণ ওই কাজগুলিকে আমলগুলিকে কর্মগুলিকে ভালো বলেছেন আর একজন সুস্থ মস্তিষ্কের মানুষ সুস্থ চরিত্রের মানুষ ভালো চরিত্রের মানুষ সেগুলিকে ভালো বলেন একজন অমুসলিম হইলেও যদি চরিত্রবান হয় তো মিথ্যা কথা বলবেও না আর বলা পছন্দ করবেন না মিথ্যগুলোকে পছন্দ করবে ঠিক না অথচ মুসলিম কাফের তাই না সমস্ত নবীদের দিনে ছিল আর সিদ্ধ সততা সত্য কথা বলা হ্যাঁ এরকমই তৌহিদ আল্লাহর একত্র সমস্ত নবীদের দাওয়াত হচ্ছে তৌহিদের দাওয়াত একজন সুস্থ প্রকৃতির মানুষ যদি হয় তো তার বিবেক দিয়ে চিন্তা করতে পারবে যে এক মালিক হওয়া দশ মালিকের চাইতে ভালো দুই মালিকের চাইতে ভালো আপনার কফিলের ক্ষেত্রে হ্যাঁ ফোরম্যান সুপারভাইজারের ক্ষেত্রে এক সুপারভাইজার এক কফিলের আন্ডারে কাজ করলে কত আরাম আর দশ সুপারভাইজার যে দশ দিকে টানাটানি করে এই মদির বলছে রোহ যা ওখানে যা আর এক মদির বলছে তাল রু করবেন না তাল করবেন একজন বলছে আই আর একজন বলছে যা করবেন কি আল্লাহ সুরা ইউসুফের এই কথা দিয়ে বুঝিয়েছেন যে শির কি করে ভালো হইতে পারে হ্যাঁ যুক্তিতে ধরে না সির কি করে ভালো হইতে পারে সির্ক মানে আপনাকে শাহজালালকেও রাজি করতে হবে খাজা বাবা আজমেরে গিয়েও রাজি করতে হবে জিলানিকেও রাজি করতে হবে আটোসিবাবুকে রাজি করতে হবে মাইস ভান্ডারিকে রাজি করতে হবে কত রাজি করবেন আপনি হ্যাঁ আর তৌহিদ আল্লাহকে রাজি করতে হবে যথেষ্ট আল্লাহকে রাজি করতে হবে আর বাবন খাইরুন আর বাবু কোন খাইরুন আম আর বাবু মোতাফার খাইরুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহার আর বাবু মোতাফারেকুন অনেক অনেক রব প্রভু মনিব মনিবের অর্থ আছে অনেক অনেক যদি মনিব থাকে হ্যাঁ দশটা মালিক এটা ভালো খেরুন আমি আল্লাহ না এক আল্লাহ এক আল্লাহ আল ওয়াহেদ যিনি এক একক আল কাহার যিনি সর্বজয় সবার ওপর যার আদেশ নিষেধ চলছে তার সামনে কেউ দাঁড়াতে পারবে না কেউ সে বলতে পারবে না যাকে ডাকলেন কেন একে এই কথা কেন বলেছেন আমি তো এটা বলেছি ক্ষমতা আছে হ্যাঁ জিলানি চিস্তি বলবে যে আমি তো এটা বলছি আপনি আল্লাহ এটা কেন হুকুম করেছেন ক্ষমতা আছে কেয়ামতের দিনে সবাই গোলাম হয়ে হাজির মারিয়াম আল্লাহ ফাকের সৎ করছে ইনকুল্লমান ফিসামান ফিল আর্দ আসমানে যারা আছে আর জমিনেও যারা আছে আসমানে জিব্রাইল মিকাইল সাহিব ওদেরও ক্ষমতা নেই যে বলতে পারে যে আমরা এই বলছি আল্লাহর কথা কেন শুন আমাদের কথা কেন শুনলে না ক্ষমতা আছে কারো সব গোলাম আল্লাহ জমিনে যে কেউ আছে নবী রসুল যে কেউ আছে ইনকুল্লমান ফিসামাওয়াতে ওমান ফিলার আর আকাশে যারা আছে আর জমিনে যারা আছে সকলে এমন কেউ নেই আল্লাহ ইনকুল্ল এই জন্য বলা হয়েছে যে এমন কেউ নেই যে ইল্লা আতির রহমান আবদা যে আল্লাহর সামনে বান্দা ছাড়া আর কিছু হয়ে আসবে বান্দা হয়েই গোলাম হয়ে আসতে হবে গোলাম হয়েই আসতে হবে গোলামকে মালিক বানিয়ে বসে আছে সুস্থ প্রকৃতি সুস্থ নেচার বলছে রোগমুক্ত ব্যাধি শিরকুফুরির ব্যাধি ধরে নিচ্ছে পারিপার্শ্বিক অবস্থা খারাপ সেখানে শিরকুফুরি চলে দেবদেবীর পূজা চলে না হয় কবর মাজার পূজা চলে সেজন্য আপনি রোগাক্রান্ত হয়ে গেছেন তহিদ হারা হয়ে গেছেন আল্লাহর দিনের মূল বিষয়টিকে হারিয়ে দিয়েছেন নাহলে সুস্থ মস্তিষ্ক বলে সুস্থ ফিতরত বলে যে এক আল্লাহ এক আল্লাহর ইবাদত বন্দিগি এক আল্লাহর জন্য সমস্ত বন্দিগি এক আল্লাহকে রাজি করার ফিকির সবসময় থাকা চিন্তা থাকা এটা হচ্ছে সবচেয়ে ভালো কথা আর একের সাথে আরো কাউকে রাজি করতে হবে এরও দরগাহে যেতে হবে ওরও দরগাহে যেতে হবে এরও দরবারে যেতে হবে এটা কখনো সুস্থ মস্তিষ্কওয়ালা মানুষও বলবে না সুস্থ প্রকৃতি যার প্রকৃতিতে বিকৃতি আসেনি সে কখনো বলবে না আর কোন নবীর শরীয়ত বলেনি কথা এই কথা এখানে বলা হয়েছে সাহিহা আর সুস্থ জ্ঞান এর সার্টিফাই করে এর সত্যায়ন করে তাজকিয়া মানে এর সত্যায়ন করে সুস্থ জ্ঞান ওই কথাই বলে মিসল যেমন উদাহরণস্বরূপ যা বলেছে সেই কথা এই আবদুল্লাহ ওয়াহদা যে বান্দা আল্লাহ পাকের ইবাদত করবে লা শরিক আলা যার কোন শরিক নেই অয়ুসের মারাজাতি আল্লাহওয়াহ আর আল্লাহ পাকের সন্তুষ্টিকে নিজের মনের চাহিদা কামনা বাসনার ওপর প্রাধান্য দেবে আমার মন চাইছে একটু শুয়ে থাকি ঘুম পুরা হয়নি আমার মন চাইছে হ্যাঁ যে বেশি টাকা ইনকাম করি কিন্তু হারাম পথ ধরতে হবে আমার মন চাইছে যে আরো কিছু ভোগ করি হ্যাঁ দুনিয়ার লোক শত শত কত কি করছে হ্যাঁ এর শেষ নাই আর আমি আমার একটা কেন মন চাইছে শয়তানি খেয়াল চাইছে কিন্তু আল্লাহ পাকের সন্তুষ্টিকে নিজের মনের যে কুপ্রিবৃত্তি মনের চাহিদা বাসনা শয়তানি চাহিদা তার উপর কি করবে অগ্রাধিকার দেবে আর নিজের সমস্ত মেহনত পরিশ্রম দিয়ে আল্লাহ পাকের ভালোবাসা মহব্বত অর্জনের চেষ্টা করবে সমস্ত মেহনতকে কোথায় লাগাবেন গদি ওপরে উঠাবার জন্য না যে এমপি আছে মন্ত্রী হব মন্ত্রী আছি ওপর মন্ত্রী হবা হ্যাঁ? ক্যাবিনেটে আসুন না ওই জন্য নয় অল্প পয়সাওয়ালা আছে বেশি পয়সাওয়ালা হবো হ্যাঁ সাধারণ লেবার আছে এখন সুপারভাইজার হবো এইসবের জন্য নয় কিসের জন্য আপনার মেহনত পরিশ্রম হবে আল্লাহ পাকের ভালোবাসা মহাব্বত অর্জনের জন্য ওয়ুসেন ইলা খালকিহি মাস্তাতা আর আল্লাহ পাকের ভালোবাসা অর্জনের জন্য যেসব মেহনত হবে তার মধ্যে একটা হচ্ছে যে আল্লাহ পাকের সৃষ্টির সাথে সদ্ব্যবহার করে আল্লাহ অনুগ্রহ করেছেন আমাকে আপনাকে অনেক কিছু দিয়েছেন সুতরাং আল্লাহর বান্দাদের সাথে আল্লাহর বান্দার মধ্যে সবচেয়ে নিকটবর্তী বাপমা ছেলে মেয়ে স্ত্রী ভাই বোন হ্যাঁ খালা ফুফু আত্মীয় স্বজন আর তারপরে যে কোনো মমিন তারপরে যে কোনো মানুষ তারপরে যে কোনো সৃষ্টি সমস্ত সৃষ্টির সাথে কুকুর ছাগল বিড়াল সবকিছুর সাথে আমরা কি করব সদাচরণ করব। এটি আল্লাহ শিখছে মাস্তা তা যথাসাধ্য সুতরাং মানুষের সাথে সেই আচার ব্যবহারই করবে যে আচার ব্যবহার ওদের পক্ষ থেকে নিজের জন্য পছন্দ করে এক কথা আমি এটা অনেক আলোচনায় বলেছি যে একটা একটা করে বলা হয়তো সম্ভব নয় যে কোনটা ভালো চরিত্র এটা ভালো এটা ভালো এটা ভালো গণনা করালে শেষ নেই মানুষের চরিত্র গঠনের জন্য সারা জীবনটা আপনাকে শিখতে লেগে যাবে হয়তো আর শিখাতে লেগে যাবে একটা একটা করে ধরে ধরে শিখালে এক কথাই শিখেন ভালো চরিত্রের নাম কি ভালো চরিত্র কাকে বলে যেই চরিত্রটা আপনার আশেপাশে যারা আপনার সাথে চলছে ফিরছে তাদের থেকে আপনি পছন্দ করেন যে আমার সাথে এই রকম ব্যবহার করুক ওই ব্যবহারটাই অন্যদের সাথে করবেন আপনি অসুস্থ হলে অন্যরা খোঁজ খবর নিই হ্যাঁ, হাসপাতালে নিয়ে যাক টাকা পয়সা না থাকলে সাহায্য সহযোগিতা করুক বিপদ আপদ থাকলে আপনাকে সান্ত্বনা দিক উপকার করতে পারলে উপকার করুক হ্যাঁ হ্যাঁ খেতে না পাইলে আপনি খেতে না পাইলে আপনি খেতে দিক ইত্যাদি ইত্যাদি হ্যাঁ ভালো কথা বলুক আপনাকে কোনোদিন মানসিক শারীরিক কোন রকম কষ্ট না দিক আপনার আপনার যাতে সুখ শান্তি হয় সেই সেই সেই আকাঙ্ক্ষাই করুক আপনার হিতাকাঙ্ক্ষী দরদি হোক আপনার এখন ঘুমাবার ইচ্ছা হচ্ছে আর রাত এগারোটা বেজে যাচ্ছে আর টিভি বাজাবে এটা আপনি আপনার জন্য পছন্দ করেন না কারণ আপনি এখন শুইতে চান ঠিক তেমনি আপনিও কাউকে এরকম কষ্ট দেবেন না যে রাত বারোটা ঢুকলেন দরজা জোরে ধাক্কা দিয়ে আর তারপরে বন্ধু বান্ধব নিয়ে এসে কথা বলা শুরু করলেন আর আরেকজনের ঘুম ভাঙিয়ে দিলেন আপনি নিজের জন্য ভালো ব্যবহারটা চান ওই রকম অন্যদের সাথে ভালো ব্যবহার করবেন এক কথায় আপনি নিজের জন্য যেটা ভালোবাসেন আপনি এখন বলি সাধারণ কর্মচারী আপনি সাধারণ কর্মচারী অথবা ওপরে আছেন আপনি মুদির ম্যানেজার ফোরম্যান সুপারভাইজার সুপারভাইজার মদির ম্যানেজার তুমি যদি একটা লেবার হইতে তুমি যদি একটা কিনার হইতে সাধারণ মানুষ হতে তো ভূতের মতো তোমাকে যদি কেউ খাটাতো পছন্দ লাগতো না তুমি একটু শরীরে আরাম চাইতে একটু বিশ্রাম চাইতে একটু আমি আরাম পাই আমাকে একটু বসতে দিক আমাকে একটু কেউ বলুক যে বসো এরকম ওই রকমই সবসময় খাটাবে কাউকে না মায়া করো তোমার অধীনস্থদের উপর গরিবদের উপর দুর্বলদের উপর যে ব্যবহারটা তুমি যদি ওর স্থানে থাকতে পছন্দ করতো এইরকমই রাজা প্রজার ক্ষেত্রে নেতা আর দেশবাসী জনসাধারণের ক্ষেত্রে নেতাকে সবসময় চিন্তা করা উচিত যে আমি যদি জনসাধারণ হইতাম আর ওগুলোকে যদি পিটাইতাম হ্যাঁ আমি যদি জনসাধারণ হইতাম আর ওই যদি শাসক অন্য কেউ হইতাম আমাকে পিটাইতো তাহলে কেমন লাগতো আমাকে ঠিক তেমনি আমিও কাউকে এরকম পিটাবো না জুল অত্যাচার করবো না আর নির্যাতন করব না বেমানে আত্মসাত করব না যদি আমার কেউ বেমানে আত্মসাত করতো তো কেমন লাগতো আমি কেন অন্যের আত্মসাত বেমানি করব। এক এক করে জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে লাগান আপনি আপনি আপনার কলিগ যারা আপনার সাথে চাকরি করে কোন রকমের ক্ষতি করবেন না কারো বেতন কমে যাক কোনো ব্যাড রেপোর্ট দিই ওর সম্পর্কে কিছু বলি গিয়ে ওর ক্ষতি করার চেষ্টা করি না এটা আপনি নিজের জন্য কখনো পছন্দ করেন না সুতরাং কারো ক্ষতি করার চেষ্টা করবেন না কাউকে অন করার চেষ্টা করবেন না এক এক করে আপনি এই বিষয়গুলি নিতে পারেন তো মানুষ সব সময় আল্লাহ পাকে সন্তুষ্টির আশা করবে আর আল্লাহ পাকে সন্তুষ্টি অর্জনের জন্য সমস্ত মেহনত পরিশ্রম বীরেন বুদ্ধি লাগাবে আর এই জন্য আল্লাহ পাকের সৃষ্টির সাথে ভালো ব্যবহার করবে এই জন্য জবাই করতে গিয়ে ঘাসি মুরগি যেটা খাওয়া আল্লাহ জাহিজ করেছেন সেটাও জবাই করতে গিয়ে নবী করিম সাল্লাম বলেছেন যে তুমি কি করো হ্যাঁ দয়া করিও হ্যাঁ দয়া করিও ওখানে দয়া করার কথা বলা হয়েছে ভালো ব্যবহার করে ফাইজা কাতাল তুম ফাহাসনুলা যখন হত্যা করবে যখন জবাই করি ফাহাসেন উজিব হাতা ভালো করে হত্যা করে ভালো করে জবাই করি কষ্ট দিও না ভোথা অস্ত্র দিয়ে নয় হ্যাঁ ধারাল অস্ত্র দিয়ে আর পিটিয়ে পিটিয়ে নয় তাড়াতাড়ি করে যাতে রোটা তাড়াতাড়ি চলে যায় আরাম পেয়ে যায় সুবহান আল্লাহ দিন ইসলাম কত সুন্দর কথা শিখেছে অথচ একটা মুরগি একটা পাখি একটা খাসি একটা গরু তার ক্ষেত্রে নবী করিম সাল্লাহামটা শিখিয়েছেন আখলাকে আতিয়াবাহা আর মমিন বান্দার চরিত্র সবচেয়ে উত্তম চরিত্র হবে যেমন আল্লাহ পাকে সমস্ত ভালো গুণগুলি আল্লাহ পাক রব্বুল আলমের মধ্যে সবচেয়ে বেশি আছে ওই ভালো গুণগুলি বান্দার মধ্যে যদি বান্দার নেক হতে চায় ভালো মানুষ হতে চায় তার মধ্যে সেই গুণগুলি আল্লাহ তৈরি করতে বলেছেন কাল হেলম যেমন সহিষ্ণুতা ধৈর্যশীলতা সহন শক্তি বরদাস্তের শক্তি কষ্ট দিচ্ছে মানসিক কষ্ট শারীরিক কষ্ট যন্ত্রণা সমালোচনা শত্রুতা করছে বরদাস্ত করেন সহ্য করার গুণ তৈরি করে আল্লাপাকে একটি নাম হচ্ছে হালিম আল্লাপাকের হালিম সহিষ্ণু তিনি ওয়াল ওয়াকার ভদ্রতা আল্লাহ ফাকরব্বুল ভদ্রতা পছন্দ করেন ভদ্র হন অভদ্র হেন না অসাবর ধৈর্য আল্লাহ পাক সবুর আল্লাহ নাম আল্লাহ ধৈর্যশীল সুতরাং আপনি ধৈর্য ধরলে আপনি উত্তম ব্যক্তি হবেন আপনার আমল উত্তম হবে ওই রকম রাহমা আল্লাহ পাক রহমান আল্লাহ পাক রহিম আল্লাহ পাক রউফ সুতরাং আপনার মধ্যে দয়া পয়দা করেন আপনি প্রত্যেকের উপর দয়া করবেন অল ওয়াফা এইরকমই পুরা করা কথা বললে আপনার কথা পুরা করেন ওয়াদা প্রতিশ্রুতি করলে প্রতিশ্রুতি পুরা করেন মিয়াদ আল্লাহ পাক ওয়াদা খেলাফি করেন না আল্লাহ পাক প্রতিশ্রুতি ভঙ্গ করেন না আপনি কখনো কারো সাথে ওয়াদা প্রতিশ্রুতি করে ভঙ্গ করবেন না অসিদ সততা অসালামত সদর আর অন্তরটাকে পরিষ্কার রাখা অন্তরে কালিমা না থাকে অন্তরে হিংসা বিদ্বেষ না থাকে সব সময় শুধু জ্বলছে ভিতর যে লোকটার ক্ষতি হোক না খারাপ হোক না একটু ভালো হলে গায়ের জ্বালা হয়ে যায় বরদাস্ত হয় না মাসাল্লাহ বলা তৌফিক না একটু ভালো শুনলেন আপনি যাকে বরদাস্ত করতে পারেন না এইরকম চরিত্র খানিকটা ওই ক্ষেত্রে অন্তরকে উদার করার চেষ্টা করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তুমি অন্তরে সংকীর্ণতে দিও না ও যদি আমার সাথে খারাপ করে অন্তটা আমার সাফ রাখে ঘুমাবার আগে অন্তরটাকে ক্লিন করে ঘুমিয়ে যান সালামত এর উপরে নবী করিম সাল্লাম এক সাহাবিকে জান্নাতের কথা বলেছেন জান্নাতের লোক দেখতে একটু পরে একটা লোক আসছে সেই লোকটির সবচেয়ে বড় গুণ কি ছিল বেশি তাহাজুদ পড়া নয় আর সলাত জোহা নয় আর ও তো নফল রোজা না হ্যাঁ আর নফল নামাজ না কি ছিল রাতে যখন ঘুমাইতে যাই অন্তটা পরিষ্কার করে দিই কোনো কিছু রাখি না মনে তোমার মানে হ্যাঁ কাকসারি বিনয়ী হওয়া বিনয়ী হওয়া আপনি বিনয়ী হবেন নিজেকে ছোট মনে করবেন সবসময় বড় হয়ে গেছেন পয়সাওয়ালা হয়ে গেছেন মানে অনেক কিছু না এবং এই সুন্দর চেহারা কপাল মুখমন্ডল এটাকে আল্লাহ ছাড়া অন্যের সামনে ঝুঁকাবেন না কখনো নত করবেন না এইরকমই নেক বান্দা ভাগ্যবান বান্দা ভালো মানুষ খাদ্য বস্তু থেকে যেটা উত্তম সেটা গ্রহণ করবে আর সেটা হচ্ছে হালাল আল্লাহ হালাল করেছেন আল্লাহ ফাকরবুল আলমিন তাই করেন খাদ্যবস্তুর থেকে যেটা সবচেয়ে উত্তম সেটা আল্লাহ যেহেতু ভালোবাসেন সেজন্য বান্দার জন্য ওটা হালাল করেছেন যেগুলো খাও আর ওগুলো খবিস নোংরা আমি ভালোবাসি না সেজন্য ওগুলো খেয়ে না এইরকম পানীয় বস্তুর ক্ষেত্রে ওয়াহুয়াল উত্তম জিনিস পাক জিনিস কি যেটা হালাল যেটা অত্যন্ত আরামদায়ক হালাল জিনিস খেলে মানুষের শান্তি থাকে যারা হালাল খায় মনে শান্তিও থাকে যে আমি হালালই খেয়েছি তাই না আর হারাম মানে আত্মসাত করে যতই খান মনে একটা পালপিটিশন থাকে অশান্তি থাকে একজন মুসলিমের পাপিষ্ট হইল যেমন জীবনে অনেক অন্যায় করেছি অনেক জুলুম অত্যাচার করেছি অনেক বেমানি করেছি নিজেকে মানুষের সামনে না হইলেও রাতের অন্ধকারে নির্জনতায় বিছানায় শুয়ে শুয়ে ধিক্কার দেয় যে কি করেছিস তুই চোর চুরি করে নিয়ে যায় তারপরে নিজেকে ধিক্কার দেয় হাইরে চোর রে তুই এটাই কাজ পেয়েছিলি ডাকাতো নিজেকে ধিক্ষার দেয় খারাপ লোক লুচ্চা লম্পুট ছাড়া নিজেকে ধিক্ষার দেয় একা একা হইল এগুলো কাজ ভালো মানুষের কাজ না এটা যদি বুঝতে হয় তো একটা বিড়ি খাওয়া লোক সিগারেট খাওয়া লোককে জিজ্ঞেস করেন বেদবি কিছু করবেন না বলবেন যে আপনি কাজটা বলেন তো আপনার জন্য ভালো করছেন এটা আর কিচ্ছু বলবেন না কাজটা কি ভালো আমি বড় একজন অফিসারকে জিজ্ঞেস করেছি যে এটা কি ভালো আপনার শরীরের জন্য ভালো আপনি তো শিক্ষিত মানুষ হ্যাঁ আপনার ছেলে মেয়েদের জন্য এটা ভালো আপনার স্ত্রীর জন্য পাশাপাশি বিচারে থাকছেন ভালো এই গন্ধটা ওর জন্য তো বলছে যে আল্লাহর কসম করে বলছি বদ অভ্যাস হয়ে গেছে মানে কি হবিস অভ্যাস হয়ে গেছে স্বীকার করতে হবে স্বীকার করতে হবে জি মানুষের সামনে অনেক সময় অহংকার বশত স্বীকার করে না ফেরাউনের মতো চরিত্র মানুষের হয়ে যায় হ্যাঁ কিন্তু নির্জন ওকে স্বীকার করতে হবে কাজটা ভালো করছি না কাজটা ভালো করছি তো পাক পবিত্র হচ্ছে যেটা হালাল যেটা আরামদায়ক যোগাজিল বাদান যাতে শরীর আহার পায় শরীর সুস্থ থাকে ও রুহ আর আত্মাও আহার পায় হালাল যদি খান ওতে যেমন শরীর আহার পায় খাদ্য পায় তেমন আত্মা রুহটাও আহার পায় আর হারাম খেলে শরীর হয়তো হৃষ্টপুষ্ট হইল হারাম খেয়ে ক্ষণিকের জন্য কিন্তু আত্মা মরে যায় হৃদয় মরে যায় মানুষের আত্মা আহার পায় না আত্মা ক্ষুদায় খাই খাই করে শান্তি শান্তি হচ্ছে না শান্তি পাচ্ছে না আহসানা তারজিয়া সবচেয়ে উত্তম গিজা উত্তম আহার পায় হালাল দিয়ে মা সালামাতিল আবদে মিন্তাবাতি এবং বান্দা তার সাথে সাথে এর কুপরিণাম থেকেও নিরাপদ থাকে হালাল যদি খান কারো কাঁচা আইলে পাঁদেননি আমাদের আঞ্চলিক ভাষায় বলে কারো ক্ষয়ক্ষতি করেননি তা আপনার কোনো আশঙ্কা আছে হ্যাঁ কোনো আশঙ্কা নেই আমি কারো এক পয়সা বেমানি করিনি হ্যাঁ? কারো শত্রুতা রাখি না আমি আবার কিসের ভয় যে কে আমাকে মেরে দিবে কি করবে না করবে কিন্তু যারা জুলম অত্যাচার যত বেশি জুলম অত্যাচার করে রেখেছে তাদের রাস্তাঘাটে বেরোতে তত বেশি ভয় ঠিক কিনা অনেক শত্রু হয়ে গেছে জুলম অত্যাচার করে রেখেছে এইরকমই আল্লাহ পাক রব্বুল আলমিন পুরুষ আর নারীর সম্পর্কের ক্ষেত্রে উত্তমটাকে পছন্দ করেন এই জন্য একজন যুবকের তাড়াতাড়ি বিয়ে করা কাল্লা পছন্দ করেন তাদের বিয়ে করো সাবালক হয়েছে একটা যুবতীর তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক যাতে আর গনার আশঙ্কা না থাকে এটা আল্লাপাক বা ভালোবাসেন ওই রকমই যে মমিন বান্দা পাক পবিত্র বান্দা যে ভাগ্যবান ভাগ্যবান হওয়ার লক্ষণ বলেছে সাহাদাতুল আব্দ ভাগ্যবান বান্দা সে এই দাম্পত্য জীবনকে ভালোবাসবে হ্যাঁ বৈবাহিক সম্পর্কের মাধ্যমে জন চাহিদা পূরক পূরণ হোক বিবাহ করার মাধ্যমে আমার মনের চাহিদা পূরণ হোক শারীরিক চাহিদা পূরণ হোক এটা চাইবে অমিনাল আর পক্ষান্তরে যারা খবিস খবিস বিয়ে করতে চাইবে না খবিস বিয়ে করতে চাইবে না বিয়ে করিল স্ত্রী আবার খোঁজ খবর নিবে কোথায় থাকে না থাকে রাতে ছিল কোথায় তুমি হ্যাঁ এত দেরি করো তোমার তাই না ও খবিজ বিয়ে করতে চাইবে না যে নোংরা চরিত্রের আর সাথী সঙ্গীতের মধ্যে থেকে ওই রকমই ভালো মানুষ ভালো মানুষকে ভালোবাসো আল্লাহ ফাকরাবুল আলমিনের আশেপাশে যে বান্দার রয়েছেন কত ভালো তারা তাই পাক পবিত্র তারা তো আল্লাহ পাক তার আশেপাশে যেই বান্দাদেরকে মানে ফেরিস্তা মালায়কাকে রেখেছেন তারা অত্যন্ত পাক পবিত্র তারা তাদের দ্বারা কোনো ভুলই হয় না গোনাই করে না তারা গোনার ক্ষমতাই নেই তাদের মধ্যে হ্যাঁ আল্লাহ সবচেয়ে নিকটবর্তী বান্দা মানুষের মধ্য থেকে আম্বিয়া রসুলগণ তারা কখনো ভুলের উপর থাকেন না তাদের আল্লাহ পাক পবিত্র করে রেখেছেন ওহির মাধ্যমে এই রকমই ভালো মানুষ যে ভাগ্যবান হবে সে ভালো সাথী সঙ্গী খুঁজবে আপনার মোবাইলটা খুলেন আর খোলার পরে দেখেন টেলিফোন ডায়েরিতে যে লোকগুলির নাম সেভ করা আছে নাম্বার সেভ করা আছে সেই লোকগুলির শতকরা কয়জন ভালো যদি দেখেন শতকরা নব্বই জন পঁচানব্বই জন ভালো দু চার পাঁচ জন এরকম দুনিয়ার গরজ হইতো ওদের মুসলিম অথবা বেনামাজি বিদিন কিন্তু ওদের হয়তো কোনো পেশা টেশা জানে গরজ টরজ পড়ে সেজন্য হয়তো রাখা হয়েছে কখনো লাগতে পারে কিন্তু আমার সাথী সঙ্গী সব ভালো মানুষ আলহামদুলিল্লাহ এটা আপনার তৈয়ে ভালো মানুষ হওয়ার লক্ষণ আর নিজের টেলিফোনটা আপনি খুলে দেখেন মাঝে মাঝে তাইলে বুঝতে পারেন আপনি ভালো মানুষ না মন্দ মানুষ খুলে দেখছেন এই যে বেনামাজি এটা হচ্ছে কৌর পূজারী এটা হচ্ছে হিন্দু এটা হচ্ছে ইয়াহুদি এটা হচ্ছে খ্রিস্টান হ্যাঁ হ্যাঁ ইয়ে হচ্ছে লম্পট চরিত্রহীন এগুলো হচ্ছে বাজে ছেলে এসব বাজে মেয়ে ওদের নম্বর রাখা আছে তাহলে বোঝা গেল যে আপনি বুঝেলেন যে আপনি সাকি হতভাগা আপনি ভালো মানুষ না আপনি খাবিস আপনার মধ্যে খাবাসাত রয়েছে নোংরামি রয়েছে ফাহাদা মেহমান কাল আল্লাহ ফিহিম এই শ্রেণীর লোক সম্পর্কে আল্লাহ ফকরবুল আলম বলেছেন যারা ভালো মানুষ তাদের সম্পর্কে ওই সব লোকেরা যাদেরকে ফেরিস্তারা অফাত দিয়ে থাকেন যাদের আত্মাগুলি ফেরিস্তারা মালাইকা গ্রহণ করে থাকেন তফা মানে গ্রহণ করা রোগুলিকে গ্রহণ করেন তৈবিন যারা ভালো মানুষ ইয়াকুলুন ফেরিস্তারা বলেন সালামুন আলাইকুম যখন ওদের আত্মাগুলিকে গ্রহণ করেন ফেরিস্তারা মালাকুল মহত এবং মালাকুল মহতের সাথী সঙ্গীরা আরো ফেরিস্তা মালাকুল মত যিনি তিনি ওই ডিপার্টমেন্টের নেতা প্রধান ফেরিস্তা কিন্তু তার সাথে অসংখ্য ফেরিস্তা রয়েছে তার সহযোগী তারা বলেন সালামুন আলাইকুম হে নেক বান্দারা ভালো মানুষরা তোমাদের প্রতি সালাম শান্তি আর শান্তি উদ্খলুল জান্না তোমরা জান্নাতে প্রবেশ করো বিমা কন্তম তামালুন কারণ তোমরা ভালো কর্ম করেছিল আমল করেছিল সুরা নাহাল আয়াত নম্বর বত্রিশ খাজানাতুল জান্না আর এই সব ভালো মানুষদের জন্য জান্নাতের প্রহরীরা বলবে জান্নাতের পাহারাদার ফেরেস্তারা বলবেন সালাম আলাইকুম তিবতুম আপনাদের উপর সালাম হোক শান্তি বর্ষিত তিবতুম আপনারা সুখী হন তিবতুম আপনারা ভালো মানুষ তিবতুম তৈব থেকে মানে ভালো ভালো মানুষ আপনারা ফদখলু হা খালিদিন সুতরাং জান্নাতে আপনারা চিরকালের জন্য প্রবেশ করুন সুরাজ জুমার আট নম্বর তেহাত্তর এই যে ফাদখুলা ফা এটা হচ্ছে এটা কারণ বর্ণনার জন্য এসছে লেখক বলছেন গ্রামার বলছেন অর্থাৎ তোমরা যেহেতু ভালো মানুষ তিবতুম বেসাভাবে তৈবেকুম বা তুইবেকুম তোমরা যেহেতু ভালো মানুষ সেই জন্য ফাদখুলুহা খালিদিন চিরকালের জন্য জান্নাতে প্রবেশ করো অকালা তালা নোংরা খারাপ পুরুষ নারী সম্পর্কে বা নোংরা কাজ কথা সম্পর্কে আল্লাহাক বলছেন আল খাবিসাতুল খাবিসি নোংরা নারীরা নোংরা পুরুষদের উপযোগী একটি তফসির আর কেউ কেউ তফসির করেছেন আল খাবিসাত মানে নোংরা কথাগুলি লীল খাবিস নোংরা মানুষের জন্য সাজে খারাপ নোংরা বাজে কথা হ্যাঁ যেসব বলা হলো এর আগে মিথ্যা চুগল করি ধোকাবাজি হ্যাঁ অশ্লীল অশ্লীল কথা এগুলি কার জন্য সাজে নোংরা লোকদের জন্য আর খবিস পুরুষরা খবিস নারীর জন্য বা তাদের জন্য খবিস কথাই সাজে অতয়েবাত আর পাক পবিত্র মহিলারা নারীরা পাক পবিত্র পুরুষদের জন্য উপযোগী পাক পবিত্র কথা পাক পবিত্র মানুষের জন্য সাহায্যে পাক পবিত্র মানুষরা পাক পবিত্র ভালো কথাই বলে অত্যাইবন আলী তৈবাদ আর ভালো মানুষ পাক পবিত্র লোকেরা ভালো কথা আর উপযোগী বা ভালো নারীদের উপযোগী উরায়িকা মোবাররা আর এই ভালো মানুষরা যা ওদের সম্পর্কে মানুষ মিথ্যা ছড়ায় তা থেকে দোষমুক্ত ওদের মধ্যে এইসব খারাপ গুণ নেই কিন্তু মিথ্যা অনেকে ছড়াবার চেষ্টা করে তাদেরকে বদনাম করার জন্য লহম মাকফেরা তাদের জন্য মার্জনা রয়েছে ভালো মানুষদের জন্য ওয়ারিসকুন করিম আর সম্মানজনক উপজীবিকা রয়েছে রিজিক রয়েছে এই আয়াত নাজিল হয়েছিল আয়েশা রাজি আল্লাহ তালানা সম্পর্কে তার উপর মিথ্যা অপবাদ দিয়েছিল মুনাফিকরা তখন আল্লাহ ফাকরব্বনে বললেন যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সবচেয়ে পবিত্র তাই না আতিয়াব সবচেয়ে পবিত্র তার জন্য কখনো নোংরা চরিত্রের নারী উপযোগী হইতে পারে না আরে খবিস মোনাফিক তোমরা তোমরা কপট তোমাদের জন্য খবিস নারী উপযোগী হইতে পারে আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের যখন স্ত্রী হিসাবে আল্লাহ বাছাই করেছেন হ্যাঁ জীবন সঙ্গী হিসাবে বাছাই করেছেন তখন সে অবশ্যই বাহ পাক পবিত্র হ্যাঁ সতীসাধ্যী ভালো মানুষ ভালো মানুষের জন্য আর যে সব বলা হচ্ছে সে সব থেকে একেবারে দোষমুক্ত কোন দোষ ত্রুটি তার নেই আয়সারদি আল্লাহ তালান নেই কয়েকটি আয়াত সুরানুরের না হয়েছে তার একটি আয়াত হচ্ছে এটি আয়াত নম্বর ছাব্বিশ সুরানুর এই আয়াতে যে খবি খবিসাত বলা হয়েছে খবি খবিসাত এর দুটি তফসিল করা হয়েছে ও কথা লেখক বলছেন যা বললাম একটা হচ্ছে আল খাবি সাত মানে আল কালেমাতুল খাবি সাত নোংরা কথাগুলি কার জন্য উপযোগী লির রেজালিল খবিসিন নোংরা মানুষদের জন্য উপযোগী নোংরা কথা কে শুনে গান বাজনা কে শুনে নমুনা লোকেরা অশ্লীল কথা কে শুনে নমুনা লোকেরা প্রেম আলাপ কে করে হ্যাঁ যুবতীদের সাথে অবৈধ কথা আর রসিকতা এসব কে করে নোংরা লোকেরা করে নোংরা কথা অশ্লীল কথা অশ্লীল কাজ এগুলি নোংরা লোকেরা করে বল খেলে মাত্র তৈবাত আর পবিত্র কথা লিদে জালি তৈবিন ভালো মানুষদের জন্য ভালো মানুষ মানুষের সাথে কথা বললে ভালো উদ্দেশ্য বলে আর ভালো কথা বলে হ্যাঁ কাউকে যদি কথা বলে তো উপদেশমূলক কথা বলে ভালো কাজের উপদেশ দেয় অন্যায় কাজ সম্পর্কে সতর্ক করে দিন সম্পর্কে বলে হ্যাঁ, দুনিয়ার এমন কোন কথা বলে না যাতে আল্লাহ পাক অসন্তুষ্ট হন অফসিরাত বিনাত আর তফসির দ্বিতীয় তফসির করা হয়েছে আল খাবিসাত মানে আন্নেসা উল খাবিসাত হ্যাঁ খবিস নারীরা আর তৈবাত মানে নেশা তৈবাত হ্যাঁ ভালো নারী নারী ভালো পুরুষদের জন্য আর এর বিপরীত মানে খারাপ দুষ্ট নারী যেগুলো নোংরা নারী তারা নোংরা পুরুষদের জন্য ওয়াহিয়া তাউম মোজালেক এটাও সামিল ওটাও সামিল কথা কেউ সামিল আর তার সাথে সাথে নারী নারী পুরুষকেও সামিল আর কাজকেও সামিল ভালো কাজ ভালো লোকেরা করবে খারাপ কাজ নোংরা কাজ নোংরা লোকেরা করবে আল্লাহ সুবাহ জাহালা তৈবা বেহাজা ফির ফিল জান্নাহ এখন ওই কথাটি বলছেন যে কথাটি শুরুতে বলেছিলাম যে জগৎ আছে তিনটি জগৎ কয়টি একটা হচ্ছে কি বললাম হ্যাঁ পবিত্র আর পবিত্র হ্যাঁ ভালো ভালো সেন পার্সেন্ট ভালো কোনো সামান্য কিছু মন্দ নেই যতই দুনিয়ার ভালো জিনিস খান হ্যাঁ গরুর গোস্ত খাচ্ছেন খাসির গোস্ত খাচ্ছেন ক্ষতি আছে না নেই হ্যাঁ আছে না নেই আছে সবকিছু তো সামান্য কিছু ক্ষতি আছে শাকসবজি তো কোনো জীবাণু থাকতে পারে আর যতই খারাপ জিনিস হোক ওতে সামান্য ভালো আছে দুনিয়ার সাপ বিচ্ছু তাতেও সামান্য হলে ভালো আছে এমনকি এই ডিপার্টমেন্টের শিক্ষিত লোকের বলে পায়খানা পায়খানা চেয়ে খারাপ জিনিস কিছু হয় হ্যাঁ পায়খানা তো হ্যাঁ কিছু ভালো আছে বুঝতে পেরেছেন না হ্যাঁ ভালো না থাকবে পেশাবে ভালো আছে না হলে হ্যাঁ, ভারতের এক নেতা পেশাব খেতে জানেন কিনা আজকে থেকে বিশ ত্রিশ বছর আগে আমরা যখন ছোট ছিলাম কুকুর চিকিৎসার জন্য বাসি পেটে পেশাব খেত নিজের পেশাব নিজে খেত তো ভালো না থাকলে এমনি বুকে গিয়ে মুখ আর সে প্রধানমন্ত্রী ছিল যে প্রধানমন্ত্রী ছিল তেমনি পেশাব খায় তো বোঝা যাচ্ছে যে পেশাবে ও এক শতাংশই হোক হ্যাঁ, আধ শতাংশই হোক সাড়ে নিরানব্বই খারাপ হোক হ্যাঁ, ওটা ওরা বেশি জানে কিন্তু কথা হচ্ছে কিছু ভালো আছে ওকে বলা হয়েছে যে আপনার যে রোগ এই রোগের অসুখ হচ্ছে আপনার নিজের পেশা বাসি পেটে আপনাকে জি হ্যাঁ।, হ্যাঁ তো দুনিয়াতে যতই খারাপ হোক না কেন তাতে সামান্য কিছু ভালো থাকতে পারে মদ সম্পর্কে আল্লাহ কথাই বলেছেন মদে কিছু ভালো আছে সবকিছুই খারাপ তাতে আছে হ্যাঁ এই জন্য ড্রাইভাররা কাফের বেদিন ফাশেক মুসলিম সমাজের যারা পেশাদার ড্রাইভার সারা রাত ট্রাক চালাবে বাস চালাবে মদ খেয়ে যাতে রাত জানতে পারে হ্যাঁ, তাই না সৌদি আরবে মদ ঘর ড্রাইভার নাই তখন ওই ইয়েগুলো বিচি বিচি চাবাইতে থাকে তাই না অথবা আরো কিছু এই যে এই যে কি ইয়েগুলো পাওয়া যায় হ্যাঁ কি ড্রিঙ্ক বলছে বিভিন্ন রকমের যে ড্রিঙ্ক হ্যাঁ, যেগুলো এইগুলো খাই অথবা কফি একটা পাওয়ারফুল কফি দেন যাতে ঘুম না আসে সারা রাত এগুলো করে তো আল্লাহ পাক হালালও রেখেছেন আর হারামও রেখেছেন তো হারামের মধ্যেও খারাপ নোংরার মধ্যেও সামান্য কিছু ভালো আছে দুনিয়াতে আর ভালোর মধ্যে সামান্য কিছু খারাপ সামান্য কিছু খারাপ থাকতে পারে দুনিয়া জান্নাতে আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক জান্নাত কেমন করে তৈরি করেছেন লেখক বলছেন আল্লাহ সুবাহানহু আল্লাহ পাক জাহি পাক পবিত্র ভালোটাকে পুরোপুরি কোথায় রেখেছেন ফিল জান্না জান্নাতে আর নোংরা বস্তুকে নোংরা জিনিসকে সমস্ত নোংরামিকে পুরোপুরি কোথায় রেখেছেন ফিন্নার জাহান নামের আগুনে দুনিয়ার আগুনে কিছু ফায়দা আছে ফায়দা নেই কত ফায়দা আছে দুনিয়ার আগুন না থাকলে কিছু রান্না করেই খেতে পারতেন না কাঁচাই খেতে হইত ঠিক কিনা ফায়দা তো আছে দুনিয়ার আগুনে কিন্তু আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় কত বাস আর কত সিএনজি আর কত বাড়িঘরকে এই ফিতনা ফাসাদ সৃষ্টিকারীরা জ্বালিয়ে দিচ্ছে যেই দলেরই হোক না কেন জ্বালিয়ে দিচ্ছে তাই না জালেমরা জ্বালিয়ে দিচ্ছে রাতের অন্ধকারে জ্বালিয়ে দিচ্ছে ফাদারুন এমন একটা ঘর রয়েছে যেটা ভালোর জন্য একবার নিখুঁত নির্ভেজাল করা আছে ভালো ছাড়া কোনো মন্দ নেই দারুন উখলে সাতিল খাবাইস আর এমন একটা ঘর রয়েছে হ্যাঁ জগৎ রয়েছে যেটাকে নোংরার জন্য নোংরা বস্তুর জন্য হ্যাঁ নোংরা লোকদের জন্য হ্যাঁ নোংরা অবস্থার জন্য আল্লাপা কি করেছেন নিখুঁত নির্ভেজাল খালিস নোংরামি ছাড়া কিছু নেই খারাপ ছাড়া কিছু নেই আর খারাপ ছাড়া কেউ যাবেও না এখন দারুল মাজা জাফি হাল খাবিস আর আর একটা তৃতীয় জগৎ রয়েছে ঘর রয়েছে যেখানে আল্লাহ মিক্স করেছেন সংমিশ্রণ করেছেন খবিসের তৈবের সাথে নোংরা জিনিসকেও রেখেছেন আর ভালো জিনিসকে রেখেছেন আপনি ইচ্ছা করলে রাত্রে গিয়ে হালাল জিনিস খেয়েও শুইতে পারেন আবার হারাম খেয়ে শুইতে পারেন ঠিক কিনা হ্যাঁ মার্কেটে আপনি হালালও পাবেন হারাও পাবেন ওয়াহিয়া হাজিহিদার কোনটাতে সংমিশ্রণ আছে ভালো মন্দের বলছে এই জগৎ দুনিয়ার জগৎ ফায়দা কানে ইয়ামুল মাদ যখন কিয়ামত হয়ে যাবে প্রত্যাবর্তনের দিন হয়ে যাবে মানে পরকাল হয়ে যাবে মাইয়াজাল্লাহুল খাবিস আমিনা তৈয়ব তখন আল্লাহ পাক নোংরাদেরকে হ্যাঁ ভালো মানুষ থেকে আলাদা করে দেবেন কাফের আলাদা হয়ে যাও বেনামাজি আলাদা হয়ে যাও হ্যাঁ খনিরা আলাদা হয়ে যাও অমতাজুল মুজরে মন কোরআনে নাই অমতাজুল ইয়ম আজকে তোমরা আলাদা হও কি ভালো মানুষদের মধ্যে একাকারে লুকিয়ে আছো চোর হ্যাঁ খনি মুশরেক নাস্তিক কোথায় লুকিয়ে আছো অমতাজুল ইয়ম আজকে পৃথক হও আইহাল মন হে অপরাধীরা তোমরা অপরাধী আলাদা হও আল্লাহ কোরআন সুরে না বলেছে এটা এখানে লেখক প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিস থেকে নেওয়া হয়েছে বলছেন ফায়দা খান অমুল মাদ যেদিন কিয়ামত হবে মাইয়াজাল্লাহুল হাবিস সেদিন আল্লাহ হবিজদেরকে পবিত্র ভালো মানুষ থেকে নোংরাদেরকে ভালো মানুষদের থেকে আলাদা করে দেবে ফাদ আল আমর এলা দারাইনে ফাকাত যার ফলে দুনিয়াতে ভালো মন্দ ভালো মানুষই ছিল মন্দ ছিল মমিনও ছিল কাফের ছিল ওয়াল্লেজি খালাকা কুম ফামিন কুম মমিন অমিন কুম কাফের হ্যাঁ মমিন কাফের দুই রকমই দুনিয়াতে ছিল ভালো মন্দ কাজও ছিল ভালো মন্দ কথাবার্তাও হইতো কেউ ভালো বলতো কেউ মন্দ বলতো আখেরাতে গিয়ে মাত্র দুটো ঘর থাকবে ফাঁদ আল আমরো শেষ পরিণাম কি হবে এলা দাঁড়াইনি ফাঁকা দুটো ঘর থাকবে দুটো জগৎ থাকবে একটা হচ্ছে দারুল জান্নাত দারুল নাইম আর একটা হচ্ছে দারু জাহান্নাম দারুন্নার দারুল আজাব আজাবের ঘর অল মাকসুদ উদ্দেশ্য হচ্ছে আমার যে আন্নাল্লাহ জাল আলী সাকাওয়াতে আলী সাদাতে অনুয়ানান ইউরাফানি বিহি যে আল্লাহ ফাকরাবুল আলমী দুর্ভাগ্যের জন্য আর সৌভাগ্যের জন্য চিহ্ন বা লক্ষণ তৈরি করেছেন যার দ্বারা চেনা যায় যে দুর্ভাগ্যকার আর সৌভাগ্যকার আপনার কাজকর্ম আপনার কথা আপনার আকিদা আপনার আমল প্রমাণ করবে যে আপনি ভাগ্যবান না আপনার ভাগ্য খারাপ ওকাদিয়া কোন ফিরাজলে মাদ্দাতান আর কখনো কখনো একজন মানুষের মধ্যে দুই রকমের ধাতু আছে মানে দুই রকমের গুণ আছে ভালো কাজও করেছে আর খারাপও করেছে মুসলিম সমাজের অধিকাংশ গুনহাগারদের অবস্থা যারা বড় শিরকুফরি পর্যন্ত পৌঁছেনি ইমানকে নষ্ট করেনি ইমান ভঙ্গের কোনো কারণ তাদের মধ্যে পাওয়া যায় না ইমানের মধ্যে ঢুকেছিল আর বেরিয়ে যায়নি ইমান ইসলামের গণ্ডিতেই ছিল কিন্তু তাদের মধ্যে দুই রকমের মাদ্দা পাওয়া যাচ্ছে দুই রকমের ধাতু বা উপাদান পাওয়া যাচ্ছে হ্যাঁ, এদের কি হবে তাহলে মুসলিম সমাজের গুনাগার পাপিষ্টদের স্থান কোথায় হবে জান্নাত একেবারে নিখুঁত নির্ভেজাল ভালো আর ভালো জাহান্নাম একেবারে নোংরা খবিজ নিখুঁত খবিজ নোংরা কোনো ওতে ভালো নেই তো যাবে কোথায় এই মাঝামাঝি লোকেরা পাপও করেছে ভালো করেছে মাতা পিতার সেবাও করেছে হ্যাঁ নামাজও পড়েছে আর চুরিও করেছে মিথ্যা কথা বলেছে অথবা নামাজ পড়েছে জামাতে যায়নি নামাজ পড়েছে গাফিলতি করেছে ইত্যাদি বিভিন্ন পাপে জড়িয়ে থেকেছে নেকির কাজও করেছে এদের কি হবে হ্যাঁ মাঝখানে জানা জানা মাঝখানে আল্লাহ রেখে দিবেন নাকি এদের সম্পর্কে বলছেন লেখক যে কানামিন আহলিহা এখন এর মধ্যে ভালো গুণ বেশি ছিল না মন্দ গুণ দুটোই এর মধ্যে উপাদান ছিল বা ধাতু ছিল ভালো ছিল ভালো কাজও করেছে ভালো কথা বলেছে আর মন্দ কাজও করেছে মন্দ কথা বলেছে কোনটা প্রাধান্য পায় যেটা বেশি প্রাধান্য পাবে কানামিন আহলিহা সেই ঘরের বসবাসকারী হবে সেই ঘরে অবস্থানকারী হবে তাহলে ভালোটা যদি বেড়ে যায় নাকি বেড়ে গেল তখন জানাতে চলে যাবে আর যদি গুনা বেড়ে যায় খবিস বেড়ে যায় গোনার কথা গোনার কাজ গোনার আকিদা বেড়ে গেছে তাইলে চলে ফাইন আরাদ আল্লাহ তাহারাহু আল্লাহ পাক যদি তার সাথে আবার কল্যাণের ইচ্ছা করেন চলে গেল খারাপ বেড়ে গেল গোনা বেড়ে গেল পাপ বেড়ে গেল তার নোংরামি বেড়ে গেছে দুনিয়ায় নোংরামি ছিল খুব বেশি জাহান নামে চলে গেছে আল্লাহ যদি তার সাথে কল্যাণের ইচ্ছা করেন তাহলে তাহারাহু কাবলাল মোয়াফাতে ওয়ালা ইয়াহতাজ তথিরিবিনার আল্লাহ পাক রব্বুল আলমিন এখন পাক করতে চান মুসলিম সমাজের যারা পাপিষ্ট কারণ মমিন তৌহিদ প্রতিষ্ঠাকারী ছাড়া তৌহিদ যা ঠিক নেই কাফের হ্যাঁ সে কখনো জানাতে যাবে না সে কখনো জাহান্নাম থেকে বেরোবে না সুতরাং ওদের কথাই কেন আসবে না এমন মমিন মুসলিম যার তৌহির ঠিক আছে বড় শিরিক থেকে মুক্ত আছে ইমান ইসলাম ভঙ্গ করেনি এই কিন্তু বিভিন্ন পাপে জড়িয়েছিল এদের জন্য যদি আল্লাপাক কল্যাণের ইচ্ছা করেন এখন আল্লাহ পাক ওর জন্য কল্যাণের ইচ্ছা করেছেন তো কল্যাণটা কখন পাবে সে যদি দেখা যায় যে অল্প স্বল্পই তার খাবাসাত ছিল নোংরামি ছিল ওর মধ্যে মরিচা বা খাবাসাত বা নোংরামি না নাপাকি অল্প স্বল্প ছিল তাহলে দুনিয়াতে ধাক্কা খেয়েছে দুর্ঘটনা ঘটেছে ক্ষয়ক্ষতি হয়েছে বালা মুসিবত এসছে দিয়ে মাফ হয়ে গেছে অল্প কিছু অনেক লোক এরকম হবে হয়নি তাতেও হয়নি আরো খাবাসাত ছিল মরে যাওয়ার সময় কিছু খাবাসাতের বোঝা নিয়ে নোংরামের বোঝা নিয়ে গেছে কবরে তখন কবরে আজাব শুরু হলো কবরে পাক করা শুরু হলো আজাব শাস্তি দিয়ে এই কবর আজাব দিয়ে দিয়ে দিয়ে শাস্তি দিয়ে দিয়ে হয়তো পাক হয়ে গেছে এখন খাবার সাথে মুক্ত হয়েছে যেমন জং মরিচা লাগা লোহাকে পুড়াইতে গিয়ে একবার পুড়িয়ে হইল না খানিকটা সাফ হয়েছে আরো পুড়াইতে হবে আরো পুড়াইতে হবে তাই না কয়েকবার পুড়িয়ে তারপরে তখন ওকে ধারালো বানাইতে হবে ঠিক না তো ওই রকমই খানিকটা এদের বিষয়টি কবরের আজাব দিও না ও খাবাসাত দূর হলেন আরো খাবাসাত আছে আরো খাবাসাত আছে হাসরের মাঠে নিজের ঘামে হাবুডুবু করছে আর বড়ই কষ্ট পাচ্ছে আর তারপরে জাহান নামে হয়তো যেতে হইল যদি দেখা যায় যে না জাহান নামে যাওয়ার আগেই কিন্তু দুনিয়াতে মতের আগে অথবা কবরের জীবনেই কি হয়েছে তার নোংরামি খাবাসাত সাফ হয়ে গেছে নাপাকি অপবিত্রতা সাফ হয়ে গেছে এখন জাহান নামের আগুনে ফেলে আর ওকে পাক করার পবিত্র করার প্রয়োজন নেই আল্লাহ দেখছেন আর কোন প্রয়োজন নেই জাহান নাম ফেলার পাক হয়ে গেছে তবলাল মোয়াফা মানে তার অফাতের পূর্বে দুনিয়াতে হয়তো ধাক্কা খেয়ে হ্যাঁ আল্লাহর হাতে ধরা খাওয়ার পূর্বে আল্লাহর হাতে মানুষ ধরা খায় কখন মৌতের সাথে আর কর্ম করা সংশোধন তোবা করার কোন আর সুযোগ নেই ধরা খেয়ে গেছে আল্লাহ পেয়ে গেছে যাবে কোথায় খুব তো জুলুম অত্যাচার করেছে খুব তো পাপ করেছো যাবে কোথায় তার আগে যদি হইলো হইলো পাক হইলো হইলো আর না হইলে জাহান নামের আগুন দিয়ে কবর ওই ওইরকম শাস্তি পেল তারপরে জাহান নামে গেল হয়তো হেকমাত হু তাহাদি আহাদুন ফি আল্লাহ পাকের একটি বড় হেকমত বড় রহস্য হচ্ছে যে আল্লাহ পাকের প্রতিবেশী হবে তার ঘরে আর শরীরে খাবায় নোংরামি লেগে থাকবে এটা হইতে পারে না অর্থাৎ জান্নাতে থাকবে আর এখনো পাপের বোঝা আছে এটা হইতে পারে না তাহলে কি করতে হবে মুসলিম পাপিষ্ট কবর আজাব পেয়ে ওর গোনা মাফ হয়নি এখনো শেষ হয়নি শাস্তি আরো শাস্তি বাকি আছে জান্নাতের খাবাইস আরো বাকি আছে যেখানে ওর শরীরে লেগে আছে না পাকি লেগে আছে এখনো যেতে পারবে না জান্নাতে আখেরাতে হাসর মাঠে বিচার হিসাব নিকাশ হয়েও জান্নাতে যেতে পারবে না এখনো খাবাইস লেগে আছে তার তাহলে কি হবে হ্যাঁ এখন জাহান্নামে যেতে হবে বলছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের হেকমত তাবা অস্বীকার করে ইয়োজাবে রহু যে তার কোনো প্রতিবেশী হবে আহাদ ফিদারহি তার এই নিয়ামতের ঘরে জান্নাতে বেখাবায় সেই তার নোংরামি নিয়ে এখনো পাপ আছে আর এই নোংরামি নিয়ে জান্নাতে চলে গেল ভালো মানুষদের সাথে এটা হইতে পারে না সুতরাং আল্লাহ কি করবেন ফায়ুদ খেলোহনার তোহরাত আল্লাহ জাহান নামে আল্লাহ এইরকম পাপিষ্ট যাদের ইমান ঠিক ছিল কিন্তু হ্যাঁ মূল ইমান ঠিক আছে মূল ইমান মানে শুধু কলমা পড়া নাই মন ইমান মানে ইমান ভঙ্গ করে নষ্ট করেনি বড় শির করে ইসলাম থেকে বেরিয়ে যায়নি নামাজ ত্যাগ করে ইসলাম থেকে বেরিয়ে যায়নি কারণ নামাজ ত্যাগ করা কুফরি এইরকম করেনি ইসলাম ছিল কিন্তু অনেক পাপ ছিল তার সাথে তো আল্লাহ পাক তাকে জাহান নামে দাখিল করবেন তাকে পাক পবিত্র করার উদ্দেশ্যে তাহলে মুসলিম গুনাগার যারা জাহান নামে যাবে তাদেরকে জাহান নামে দেওয়ার উদ্দেশ্য কি পাক পবিত্র করা অনেক নাপাকি লেগে আছে যা জাহান নামে গোসল করে আয় যেমন শরীরে যদি পেশাব পায়খানা লেগে থাকে তো বাড়িতে ঢোকার সাথে সাথে দৌড় দেবেন বাথরুমে এই গোসল করে ক্লিন হন তারপরে ঘরে ঢুকুন তাই না এখন জাহান নামে কতদিন থাকতে হবে বলছে যে এইরকম লোকদের জাহান নামে অবস্থান হবে তার নোংরামি দূর হওয়ার ওপর নির্ভরশীল তার নোংরামি যদি তাড়াতাড়ি দূর হয়ে যায় দু চার দশ দিন জাহান নামে থেকে পাখিয়ে গেছে আর না হলে দু চার দশ বছর হাজার হাজার বছর শত শত বছর লাখ লাখ কোটি কোটি বছর আর তারপরে মূল ইমান যদি থাকে তাহলে কখনো পাক পবিত্র হলে ফিরে আসবে এখন খাবাইস মুক্ত হয়ে গেছে নোংরামি মুক্ত হয়ে গেছে নোংরা কাজ কথা যা কিছু করেছিল তার পানিশমেন্ট শাস্তি পেয়ে এখন ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এখন আল্লাহ পাকের প্রতিবেশী জান্নাতে হওয়ার যোগ্যতা এসেছে সুতরাং জান্নাতে ফিরে আসবে ওয়ালাম্মা আল মুশরেক হাবিসা কিন্তু মুশরেক যে ইমান নষ্ট করে দিয়েছে বড় শির করে আল্লাহ ছাড়া অন্যকে শেষ দেখে আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করে আল্লাহ ছাড়া অন্যের কাছে ছেলে মেয়ে চেয়ে আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করে এইসব করে যারা মুশরেক হয়েছে খাবিস জাত তার শরীরটাই খবিস হয়ে গেছে তার মাথা থেকে পা পর্যন্ত আকিদা আমল সবকিছুই তার হবিস নোংরা হয়ে গেছে লাম তু তা হেরোহন্নার সেই জন্য জাহান্নাম তাদেরকে পাক করতে পারবে না নাম পাক পবিত্র করতে পারবে না কালকালবে কুকুরের মতো এদা দেখাল বাহার যদি সমুদ্রে ডুব দেয় কুকুর যদি সমুদ্রে ঝাঁপ দিয়ে ডুব দিয়ে ভালো করে গোসল করে আর যদি পশ্চিমাদের মতো সাবান দিয়ে স্পেশাল দামি দামি সাবান দিয়ে ঘুষে ঘুষে কুকুরকে যদি আপনি পরিষ্কার করেন তারপরে কুকুর পাক হবে না ঠিক তেমনি কাফের মুশরেক জাহান নামে জ্বলে জ্বলে কেমন দিন থেকে শুরু করে আর কবর আজাব তো পেয়েছে পেয়েছে চিরকাল জ্বলতে থাকবে জ্বলতে থাকবে জ্বলতে থাকবে কিন্তু পাক হবে না পাক হবে না মুশরেকদের মুশরেকের অবস্থা এরকম হইল মুশরেকের উদাহরণ তাহলে কেমন কুকুরের মতো বা শুকুরের মতো কুকুর শুকুরকে যতই গোসল দেন ভালো পানি দিয়ে এমনকি জমজমের পানি দিয়ে পাখাবে পাক হবে না ওই রকমই কাফের মুশরিক জাহান নামে জ্বলে জ্বলে কোনোদিন পাক হবে না সুতরাং অমাহম বিখারে জিনা মিনান্নার জাহান নাম থেকে কোনোদিন বেরোতে পারবে না আল্লাহ ফাকরুল আলমিন জান্নাতকে তাদের উপর হারাম করেছে ইন্নাহমাইশেক বিল্লাহ আল্লাহর সাথে যারা শির করে ফাঁকা হারাম আল্লাহ আলহির জান্নাত জান্নাতকে আল্লাহ ফাকরুল আলম তাদের জন্য কোন রকমের খাবায়স নোংরামি নেই সেই জন্য জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে নবী করিম সাল্লামের এইরকম বেশ কিছু হাদিস রয়েছে বিভিন্ন আমলের ক্ষেত্রে যে তার জন্য কি হয়ে যাবে জাহান্নাম হারাম হয়ে যাবে হ্যাঁ যে ব্যক্তি শির করবে না তার ক্ষেত্রে ফাইনাল্লাহ আল্লাহ আছে না ফাইনাল হারাম আলান্নার জাহান নামের হারাম করে দিবেন ওই রকম লোকগুলিকে মান কালালায়া যে ব্যক্তি লাইল্লাহ বলবে মন্ত্রের জন্য নয় হ্যাঁ জাতিতে মুসলিম হওয়ার জন্য না এলা ইল্লাল্লাহ দিয়ে সে আল্লাহ পাকে সন্তুষ্টি চাই যে আল্লাহ পাকে সন্তুষ্টি চাইবে সে বেনামাজি হতে পারে না আধা নামাজি হতে পারে না কারণ বলছে আল্লাহ তুমি মাবুদ আর কেউ মাবুদ না এটা বাদত করো প্রথমে দিত নামাজ নামাজেই যদি গলত থাকে নামাজেই যদি ঘাটতি থাকে তাহলে কোথায় লাইলাহিল্লাহ পূরণ করলে এর আগে আল্লাপাকের সেগুলিকে এই আলোচনার সাথে মিলিয়ে নিলে পুরোপুরি বুঝতে পারবেন যে বলার কথা কখনো বলা হয়নি যেখানে বলা হয়েছে ওর সাথে আল্লাহ পাকের আল্লাহ পাকের সন্তুষ্টি কামনা যার উদ্দেশ্য থাকবে যেই ব্যক্তি খালেস নিয়তে বলবো না হাদিসে রয়েছে খালেস আমিন কালবিহি অন্তরের সততার সাথে এখলাসের সাথে যে আল্লাহ এলাহার অঙ্গীকার করে তোমার এবাদতের জীবন কাটবো আর কোন রকমের শির করব না এই ওয়াদা তোমার সাথে করছি মধ্যে এমন কোন যখন নোংরামি নেই তাহলে তাকে পাক পবিত্র করার কোনো প্রয়োজন নেই শরীর পরিষ্কার হয়ে আছে অফিসে ছিলেন সেই সময়ে আপনি মাসা আল্লাহ এসিতে ছিলেন শরীরে কোনো পাকি লাগেনি ঘাম এনুনি যে দুর্গন্ধ ছড়াচ্ছে হ্যাঁ ঘামও হয়নি আবার বসলেন এসির গাড়িতে বসলেন বাসায় গেলেন আবার এসিতে ঢুকলেন শীতকাল ঠান্ডার সময় একটু ঘাম হয়নি যে গন্ধ হবে আর না পাকি তো শরীরে লাগেইনি তো বাসাকে আবার গোসল করা কি ফরজ আছে গোসল করা ফরজ নাই গা ধোয়া শরীর ধোয়া কি ফরজ আছে না কিন্তু কাপড়ে শরীরে যদি পেশাব পায়খানা লেগে থাকতো আর বাইরে থেকে বাড়ি যেতেন তাহলে আপনার জন্য গোসল করা জরুরি ছিল মধ্যে এমন কিছু নেই যে তাকে পাক পবিত্র করতে হবে দিয়ে সৎকর্মশীলকে আল্লাহ যারা সংযুক্ত সংযত পাক মুক্ত জীবন যাপন করেছে তাদেরকে আল্লাহ পাক কখনো জাহান্নামে দেবেন না ফাসুভানামান বাহারাত হেকমত হলকুল সেই সত্তা পাক পবিত্র যার হেকমত মানুষের জ্ঞান বিবেককে হতভম্ব করে দিয়েছে আল্লাহ পাকের প্রত্যেকটি আদেশ নিষেধে কথায় কাজে আর আল্লাহ পাকের সৃষ্টিতে জান্নাত জাহান্নামে সৎ লোকদেরকে উত্তম বদলা দেওয়া অসৎদেরকে শাস্তি দেওয়া এর জন্য আখেরাত তৈরি করা জান্নাত জাহান্নাম তৈরি করা দুনিয়া আখেরাত দুই ভাগে ভাগ করা ইহজগৎ পরজগৎ করা সমস্ত কিছুতে আল্লাহ পাকের বহু হিকমত রয়েছে যাতে মানুষ চিন্তা করলে হতভম্ব হয়ে যাবে হ্যাঁ যে মানুষ শুধু গরু ছাগলের মতো খাবে আর দুনিয়া থেকে চলে যাবে এই জন্য আল্লাহাক সৃষ্টি করেননি আল্লাহ ফাকরুল আলম যেন আমাদেরকে কোরআন হাদিস বুঝার তৌফিক দান করেন নবী করিম সাল্লাহ আদর্শ মোতাবিক চলার তৌফিক দান করেন সুবহান রব্বিক রবিল ইজাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামু